চলেছে ছুটিয়া পলাত কাহিয়া বেগে বহে শিরা ধমনী হায় হায় হায় ধরিবারে তাই পিছে পিছে ধায় রমণী চলেছে ছুটিয়া পলাতক আহিয়া বেগে বহে শিরা ধমনী